بسم اللہ الرحمن الرحیم اور محترم مسلمان بھائی بنائن حضرات علماء کرام طلباء کرام اساتذہ کرام ارار ار مظلوم قومر عوام و خواص تمام مسلمان بھائی بنائن دورے سب سے پہلے آئیں السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ خیوم یار بعد ار مظلوم قومر آئیں کہ سو نظر دل اور درد بەیانگوریوم کێ ڕۆی زەمینم مەزێ ئاراوگا بەعالی بەرمی قۆم ئندیلا دێ شریعتر مطابق زندگی گزاری بۆ لای ئارەتون هۆنۆ لایحە عمل نای هۆنۆ منهج نای ئارا دنیار وەرۆگە ئندیلا عجیب قۆم دێ کە ئارەر قۆمۆر گورا بورا مەیە فوین مۆرت فوین ولا مای کرام تولا بای کرامۆرێ زیندە ئۆنت فڕای دیفەلار পানির ডুবাই দি ফেলার জমরাই দিয়া যার মায়া ফন্দর ইজ্জত আর নামুস বরবাদ করা যার লেকিন আরা আবগা আজীব ইন্দিল্লা কম দেখে আরার বুতরে হনো কৌমি গেরত হনো ইসলামী গেরত আরার বুতরে পেদা নর তৈ হতাইম বিজ্ঞানরে বাফিলে উগা বেশি পেরেশানি লাগে আর বেশি উগা দিল মাঝে দর্দ উড়ে কে আখির আরা ইন্ডিলা কম কে আল্লাহ ان تمام خطا بگن زنتائیں بافی تے تن عجیب و غریب خیالات آئیے اللہ پاکے کے سو خطا آر ذہن ماز ڈائل لے دل اور گو درد بلی ہوئی رو نر منتون اشعار و شکل ما پیش گجتو سائر آرائیں اور نر منتون یانو وضاحت گوری دیتو سائر کہ آئیں نہ ہونو شاعر اور نہ ہی نظم خان آئیں زکی سو اور منتون فوریوم تو اے اور نر آر خطا رکا غور گوری با آر آوازیا زین اشعار شکل دی ان رکا غور نریبا بلکہ آر درد دما دردا اونرا منتن پیش گری تو شاید کہ آرا بگن اللہ رکا متوجہ لے اللہ پاک آرا رے اے مصیبت اے ظلم اینو تن نجات دیو انشاءاللہ تعالی آئی زین ہوتا کہ لکی این آئی انرا منتون اشار و شکل ما پیش گریر اللہ تعالی تعالیٰ رے بے بگن مسلمان با اندور اخلاص عطا گروک আরার কোশিশরে নিজের দরবার মা কবুল গরক আমিন ইয়া রাব্বাল আলামিন আইয়ো বায়ান জিহাদ গইতো বর্মাত যাই গই কিতাল গইতো আইয়ো বায়ান জিহাদ গইতো বর্মাত যাই গই কিতাল গইতো মা বাপ বাই বোন গুরা বুরা কাফেরলে জলার ফুরার মা বাপ বাই বোন গুরা বুরা কাফেরলে জলার ফুরার মসৈত মদর সা শহীদ গোরের ঘর বাড়ি লুড়ি ফেলার মসজিদ মদরসা শহীদ গোরের ঘর বাড়ি লুড়ি ফেলার আইয়ো বায়ান জিহাদ গইত বর্মাত যাই গই কিতাল গইত আল্লাহর কোরআন ফাড়ি ফেলার নবীর হাদিস টেঙে উরের আল্লাহর কোরআন ফাড়ি ফেলার নবীর হাদিস টেঙে উরের আর হতো দিন বা আর হতো দিন ঘুমতাইবা তো উড় জিহাদ গইত আর হতো দিন ঘুমত্তাইবা ইয়া তো উড়ো জিহাদ গইতো আইয়ো বায়ান জিহাদ গইতো বর্মাত যাই গই কিতাল গইতো আইয়ো বায়ান জিহাদ গইতো বর্মাত যাই গই কিতাল গইতো আল্লাহর jihad goron allar hukum no bir hukum allar rastat jihad goron allar hukum no bir hukum zemani bo jannat faibo zemani bo jannat faibo নমানিলে দুজখ যাইব যে মানিব জন্নত ফাইব যে মানিব জন্নত ফাইব নমানিলে দুজখ যাইব যে মানিব জন্নত ফাইব নমানিলে দুজখ যাইব بایان جهاد گوی تو برمزای گوی قیتال گوی تو بایان جهاد گوی تو برمزای گوی قیتال گوی تو برما آرار شونر دیشان کافرو لے لوی حاری বর্মার সুনার দেশান কাফেরলে লইয়ে হারি আর দেশ একদিন লইয়ুম জরুর আল্লাহর দুশ্মন কাফের তুন আর দেশ একদিন লইয়ুম জরুর আল্লাহর দুশ্মন কাফের তুন বর্মার সোনার দেশান কাফেরোলে লইয়ে হারি আর দেশ একদিন লইয়ুম জরুর আল্লাহর দুশ্মন তুন আইয়ো বায়ান জিহাদ তো বর্মা যায় গো কিতাল তো ما مبف بون گورا بورا کافرول زولر فورار ایو بایان جیهد گوتو ایو بایان جیهد گوتو زای گوی قیتل گوتو زای گوی قیتل گوتو السلام عليكم ورحمة الله وبركاته